বাবা তুমি হারিয়ে গেলে কই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সো বাবা তুমি হারিয়ে গেলে কো তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই আমি এখন বিশ্ব দেখি গল্প ছড়া কাব্য লিখি কোরআন হাদিস ফিকা জানি হো কোরআন হাদিস ফিকা জানি এই দেখো না আমার লেখা বই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই বাবা তুমি হারিয়ে গেলে কো তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই আজকে তুমি থাকলে পাশে দেখতে কত হৃদয় হাসে তোমার কাছে আমার নামে তোমার কাছে আমার নামে রোজ ফোটাত প্রশংসারি খই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই বাবা তুমি হারিয়ে গেলে কই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে কারো কাছে আমার কাজের পাই না সঠিক দাম তোমার কথা আমার মনে পড়ছে অবিরাম কারো কাছে আমার কাজের পাই না সঠিক দাম তোমার কথা আমার মনে পড়ছে সন্ধ্যা সন্ধ্যাবেলা মাকে এসে আমার কথা বলতে হেসে তোমার মুখে মায়ের মুখে ও তোমার মুখে মায়ের মুখে গর্বগুলো করতো যে থই থই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই বাবা তুমি হারিয়ে গেলে কো এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই তোমার এমন হারিয়ে যাওয়া কেমন করে সই